বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু পিস টিভি বাংলার কাছের ও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআন বুঝার সহজ উপায় বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য তা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে পবিত্র কোরআন একটা বিষয়কে সামনে নিয়ে সে বিষয়টাকে কিভাবে উপস্থাপন করেছে যেমন যে লোক দেখানো দান যারা করে নিজের সঞ্চিত সম্পদ অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে কিন্তু দান করতে যে এখানে যদি এরকম একটা উদ্দেশ্য লুকিয়ে থাকে অথবা মানুষের মনে এটা স্থান পেয়ে থাকে তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমার ডানে আছেন বিশিষ্ট আলমী দিন শেখ শহীদুল্লাহ খান সালাম আলাইকুম রহমতুল্লাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা যে বিষয়টা আমরা উপস্থাপন করেছিলাম যে যারা লোক দেখানোর জন্য দান করে তাহলে তার প্রতিফলটা কি হবে মহান আল্লাহ সুরায় বাকারার দুইশো তেষট্টি নম্বর আয়াতের মধ্যে সেখানে ঘোষণা করেছেন যে কামাসালি সাফওয়ান ইন আলাইহি তোরাব যে তাদের এই উপমাটা হলো এরকম যে একটা পাথর সেই পাথরের উপরে মাটি পড়ে পাথরটা ঢেকে গেছে অথবা পাথরের একটা স্তর পড়ে গেছে সেখানে যদি পানি আসে তারপরে সে পাথরটার ওই মাটিগুলোর কি অবস্থা হবে এইরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে তো আমি এই আলোচনা না যে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ যেহেতু এখানে উপস্থিত আছেন আমরা তাদের মুখ থেকে এই বিষয়টার প্রাণবন্ত আলোচনা শুনব আমি শেখ শহীদুল্লাহ খানকে অনুরোধ করব যে এই বিষয়টাকে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে উপস্থাপন করবেন আল্লাহ সুবাহানা হুয়া তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার আবাদত করার উদ্দেশ্যেই তো এই আবাদত আমাদের হতে হবে একনিষ্ঠভাবে আল্লাহ সুবাহানা হুয়া সন্তুষ্টি অর্জনের জন্যই এখানে অন্য কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন বা কোনো মাখলুকের কারো প্রশংসা পাওয়া কারো গুণগান পাওয়া এটা কখনো উদ্দেশ্য হতে পারে না যদি হয়ে থাকে তাহলে জেনে নিতে হবে আমার এই আবাদত যেন পণ্ড হয়ে গেছে পণ্ড হয়ে গেছে এই আবাদত যেন নষ্ট হয়ে গেছে তো এই বিষয়টিকে আল্লাহ রাবুল আলমিন যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যেই দান সৎকা করে থাকে আমরা বলবো এখানে আল্লাহ রাবুল আলমিন দান সৎকার কথা বলেছেন শুধু মূলত দান সৎকাই নয় ইসলামের যতগুলি আবাদত রয়েছে সবগুলি কেউ যদি মানুষকে দেখানোর মানুষকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে এগুলি করে থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্যেই করে থাকে তাহলে তার পরিণতি এই আয়াত থেকে আমরা বুঝতেছি যে ওই আবাদতটি তার সমূলে বাতিল হয়ে যাবে সেটি কোনো আল্লাহ রবুল্লা কাছে মূল্যায়ন হবে না তো মানুষ দেখানো এ আবাদত এটি আসলে একটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় আল্লাহ রাসুল সাল্লাহ আলী তিনি যেই সমস্ত সাহাবাই কেরামগণ যারা প্রকাশ্য শির্ক বর্জন করে তাওহিদের প্রতি আসলেন ইসলাম গ্রহণ করলেন তাদেরকে এত ভাবে এই বিষয়টি সতর্ক করলেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন সবচেয়ে আল্লাহ রসুল রাখা কঠিন হয়ে যাবে আল্লাহ সাহাবিদেরকে বলছেন হাদিস্টি মুসনাদ আহমদের সহি প্রমাণিত যে তোমাদের ব্যাপারে আমি যে বিষয়টি দাজ্জালের ফেতনার চেয়েও বেশি আশঙ্কা করছি সে বিষয়টি হচ্ছে আশের কাল আসগার ছোট শের হ্যাঁ। সাহাবাই কেরম জিজ্ঞাসা করলেন কারণ বড় শের থেকে তারা তো হ্যাঁ, মুক্ত হয়ে এসেছেন জি জি আল্লাহ রসুল্লাম সেই ছোট শেরটি কি আল্লাহ রসুল্লাম বললেন আর রিয়া সেটা হচ্ছে মানুষ দেখানো আবাদত মানুষ দেখানোর উদ্দেশ্যে আবাদত করা অন্য আরেক বর্ণনা এসেছে আল্লাহ রসুল্লাম বলছেন ইয়াকুমুর রাজুলুফি সলাচিহি ফাইউজাইনুহা মানুষ নামাজে দাঁড়াবে দাঁড়িয়ে কি করবে সে এত সুন্দর করে নামাজ পড়বে কেন তার টার্গেট হলো মানুষ দেখতেছে সে খুব নামাজি মনোযোগ সহকারে জি জি এটা কাদের ক্ষেত্রে এটা মুশ্রিকদের ক্ষেত্রে নয় এটা যারা মমিন তো শেখ আমানুল্লাহ সাহেব মহান আল্লাহ পাক বলছেন তাদের দৃষ্টান্ত এমন যারা নিজেদের এত কষ্টার্জিত সম্পদকে ক্ষয় করে কামাসালি সাফওয়ান তার দৃষ্টান্ত একটি পাথরের মতো আলেহি তোরাব পাথরের উপরে আছে মাটি আছে জি ফাসাবাহু বেলুন তারপর আসলো মুসলধারে বৃষ্টি ফাতারাকা সালদা ফাতারাকা সালদা কিরকম চমৎকার আল্লাহাক দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন তুরাবটা ছিল পাথরের উপর মসৃণ পাথরের উপর মসৃণ পাথরের উপর থাকার কারণে আর বৃষ্টিটা ছিল মুসলধারে হালকা বৃষ্টি হতো তাহলে কি হতো ভিজে ভিজে থাকতো হয়তো বা দুই চারটা ঘাস তারা গজাইতো বৃষ্টিটা ছিল মুসলধারে আর মাটিটা ছিল পাথরের উপর পাথরের উপরে তা আল্লাপাক তাই দৃষ্টান্ত দিচ্ছেন যে এ বেচারা এই হতভাগা এত পরিশ্রম করে দানটা করলো কষ্টের দিতে তো টাকাটা দান করলো কিন্তু এই রিয়া এত বড় এমন একটি ক্ষতিকারক বিষয় যে তার এই দানকে সমূলে বিনাশ করে দিয়ে গেল তার দানের থেকে সে কোনো উপকার এমনকি তার উপরে ফসল বুনলে সে ফসলের যে বীজ যেটা সেটাও সে ফেরত পাবে না না কারণ বৃষ্টি এসে সব ধুয়ে নিয়ে চলে যায় চলে গেছে তো এই জন্য রসুল্লাহ বলছে আখু আফু মা আখাফু আলাইকুম শেরকুল আসগার শেরকুল আসগার তা আমরা শাহেকের কাছে আবার ফিরে আসবো তার আগে খান সাহেবের কাছে আমরা একটু যাব এই বিষয়ে কিছু এ বিষয়ে আসলে আমি একটু সংযুক্ত করতে চাচ্ছিলাম আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এ বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন যে এর কারণে মানুষের সেই আমলটা বাদ হয়ে যায় এটা হলো পার্থিব বিষয় এবং আখেরাতে তার জন্য জান্নাত থাকে না বরং জাহান্নাম হয়ে যেতে পারে এখানে যেহেতু দানের বিষয়টা এসেছে তো আমরা আরেকটি হাদিসেও যদি লক্ষ্য করি যেটি সহিবুখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলছেন আউআলুমাইসা আর নার যাকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলন করা হবে এরা হলো তিন শ্রেণীর আচ্ছা তার মধ্যে এক শ্রেণী হচ্ছে দাতা যে হলো দাতা দানবীর ছিল আল্লাহ রাবুল্লাহ আলমিন কেমতের দিন তাকে উপস্থাপন করাবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে তোমাকে অনেক ধন সম্পদ আমি দিয়েছি কি করেছো সে জবাব দিবে যে হে আল্লাহ আমার ধন সম্পদ সব তো আমি আপনার রাস্তায় ব্যয় করে দিয়েছি আল্লাহ রাবুল্লাহ আলমীর পক্ষ থেকে বলল কাজাব জানা তুমি মিথ্যা বলছো আচ্ছা। কখনো তুমি আমার রাস্তায় ব্যয় করনি বা আমার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করনি বরং তুমি ব্যয় করেছো এই জন্য যেন তোমাকে বলা হয় যে তুমি একজন বড় দাতা মানুষের কাছে এই প্রশংসা নেওয়ার জন্যই তুমি এই দান করেছো তোমার সম্পদ তোমাকে দুনিয়াতে বলা হয়ে গেছে আখেরাতে তোমার আর কোনো যাজা নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আমাদেরকে যেন স্মরণ করে দিচ্ছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে দৃষ্টান্ত সোরা বাকার আয়াতে দিয়েছেন তো শুধু আমলগুলি বাতিল নয় বরং এই মানুষ দেখানো যে অপরাধটা এটা মানুষের স্তর ভিত্তিক হতে পারে বিভিন্ন রকমের হতে পারে কখনো এই এটার কারণে তার শুধু আমলটা বাতিল হতে পারে আবার কখনো এটা যখন জটিল পর্যায়ে যায় তখন এটার কারণে তার আমলও বাতিল হয়ে যায় এবং তাকে জাহান নামেও যেতে হয় যেতে হয় বিষয়টি অত্যন্ত ভয়ানক বিষয় তাই আমাদের প্রতিটি আবাদতের ক্ষেত্রে দান সৎকা তো অবশ্যই আর বিশেষ করে দান সৎকারটা এজন্য বেশি এখানে গুরুত্ব পেয়েছে কারণ মানুষ যখন দান সৎকা করে তখন বেশিরভাগই মানুষের একটু মন জয় করতে চায় বা মানুষের একটু প্রশংসা নিতে চায় এই ক্ষেত্রে এই আবাদতটার ক্ষেত্রে একটু বেশি হয়েছে দিয়েছেন বরং এটা মুনাফেকদের একটা স্বভাব হিসাবেও আল্লাহ রবুল্লা আলমী উল্লেখ করেছেন যেখানে সেখানে যে তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে আবাদত করে থাকে জানাব শাহেক শহীদুল্লাহ খান মাদানী সাহেব আপনি চমৎকার বলেছেন জি তো আমি এর সাথে আর একটু বলতে চাচ্ছি সেটা হলো যে হাদিসের দুইটা শব্দ আমরা খেয়াল করি প্রথম শব্দ হলো তুসজারুন্নারু ইয়ামাল কেয়ামা অফির আবায়তেন তুসা আরুন্নারু ইয়ামাল কেয়ামা কিয়ামতের দিনে জাহান্নামে আগুন ধরানো হবে এই তিন ব্যক্তিকে দিয়ে তার ভিতরে একজন দানবীর তো সেক্ষেত্রে ওলামা একরামগুন বলছেন যে এরা যেন জ্বালানোর জন্য বেশি উপযুক্ত আগুন জ্বালানোর সাথে সাথেই যেন ধরে উঠবে প্রথমেই পুরানো হবে প্রথমেই পুরানো হবে প্রথম প্রাথমিক জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে দ্বিতীয় বিষয় হলো আল্লাহর অর্ডার হবে এবং তাকে নাকের উপরে নাকের উপরে লাঞ্ছিত করে তাকে টানা হবে কতক্ষণ টানার পরে হাত্তা উল কিয়া ফিন্নার জাহান নামের মধ্যে ছিটকে ফেলা তো দান যিনি করেন নেই তার সম্পর্কে তো এরকম ভয়াবহ কথা আসে কথা আসেনি নিজের কষ্টার্জিত পয়সা অর্থ সম্পদ দান করে বিচারের কাঠ গড়ায় এই এত বড় পরিণতি এত বড় ভয়াবহ অবস্থা তাহলে দানের সাথে এখলাসটা খুব জরুরি রসুল্লাহ সাল্লাম এই মর্মে আরো বলেন যে একজন লোক যদি একটি জানাজায় শরিক হয় আর তার ভিতরে যদি অন্য কোনো নিয়ত না থাকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হয় তাহলে সে জানাজা থেকে এক কিরাত নেকি পায় এক কিরাত হলো এক অহুত পাহাড়ের এখলাস না থাকার কারণে আমল বরবাদ হয়ে যাবে আর এখলাস থাকার কারণে আমলের জানাজায় শরিক হয়ে সে এতটুকু নেকি পেল ওই জন্য আমরা দেখে এসেছি যে আল্লাপাক মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বলেছেন ফামান কানাইয়ার জুলিকা রব্বিহি ফালিয়া আমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বি ইবাদাতে রব্বি হাদা হাফেজ ইমাদুদ্দিন ইবিন কাসির রাহেমউল্লাহ বলেন এখানে দুইটা শর্ত এক নম্বর হলো আল এখলাস আর একটা হলো মুতাব আতুর রসুল আমলটা এখলাসের সাথে হতে হবে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য হতে হবে আমরা আপনার কাছে ফিরে আসছি সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো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 দশটায় বাংলাদেশে ও রাত সাড়ে নটায় ভারতে পিস টিভি বাংলায় dialogue dialogue Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে কাল রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবার অনুষ্ঠানে ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মানুল্লাহ মাদানী সাহেব আমাদেরকে যে বিষয়টা কোরআনের আয়াতের সাথে মহানবী আসলামের হাদিস এবং অন্য আয়াতগুলো মিলিয়ে অত্যন্ত ক্লিয়ার করে অত্যন্ত পরিষ্কারভাবে বিষয়টা বুঝিয়েছেন যে এত বড় মহৎ একটা কাজ সে করলো এটা দুনিয়ার সকল মানুষ যেভাবে স্বীকৃতি দিচ্ছে সেও হয়তো মনে মনে এরকম প্রলুব্ধ হতে পারে যে আমার এই কাজের দ্বারাই হয়তো আমি ইহকালে যেমন শান্তি পাবো পরকালে আমি মুক্তি পেয়ে যাব। কিন্তু সেটা কিভাবে বিফলে পর্যবসিত হয়ে যাচ্ছে তো আমরা শাহেকের কাছে আবার ফিরে আসব তার আগে খান সাহেবের কাছে আমরা একটু যাব এই বিষয়ে কিছু এ বিষয়ে আসলে আমি একটু সংযুক্ত করতে চাচ্ছিলাম আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন যে এর কারণে মানুষের সেই আমলটা বাদ হয়ে যায় এটা হলো পার্থিব বিষয় এবং আখেরাতে তার জন্য জান্নাত থাকে না বরং জাহান্নাম হয়ে যেতে পারে এখানে যেহেতু দানের বিষয়টা এসেছে তা আমরা আরেকটি হাদিসেও যদি লক্ষ্য করি যেটি সহিবুখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলছেন আউআলুমাইসা আর নার যাকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলন করা হবে এরা হলো তিন শ্রেণীর আচ্ছা তার মধ্যে এক শ্রেণী হচ্ছে দাতা যে হলো দাতা দানবীর ছিল আল্লাহ রাবুল্লাহ আলমিন কেমতের দিন তাকে উপস্থাপন করাবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে তোমাকে অনেক ধন সম্পদ আমি দিয়েছি কি করেছো সে জবাব দিবে যে হে আল্লাহ আমার ধন সম্পদ সব তো আমি আপনার রাস্তায় ব্যয় করে দিয়েছি আল্লাহ রাবুল্লাহ আলমীর পক্ষ থেকে বলল কাজাব না তুমি মিথ্যা বলছো আচ্ছা। কখনো তুমি আমার রাস্তায় ব্যয় করনি বা আমার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করনি বরং তুমি ব্যয় করেছো এই জন্য যেন তোমাকে বলা হয় যে তুমি একজন বড় দাতা মানুষের কাছে এই প্রশংসা নেওয়ার জন্যই তুমি এই দান করেছো তোমার সম্পদ তোমাকে দুনিয়াতে বলা হয়ে গেছে আখেরাতে তোমার আর কোনো জাজা নেই ফাইউ উম্মারু ওয়ুস হাবু আলা ওয়াজহিহি ইলান্নার ফেরেস্তাদেরকে নির্দেশ দেওয়া হবে তার চেহারার উপর দিয়ে ছেচড়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ রসুল সাল্লামের এই হাদিস আমাদেরকে যেন স্মরণ করে দিচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন যে দৃষ্টান্ত সোরাবাকার আয়াতে দিয়েছেন তো শুধু আমলগুলি বাতিল নয় বরং এই মানুষ দেখানো যে অপরাধটা এটা মানুষের স্তর ভিত্তিক হতে পারে বিভিন্ন রকমের হতে পারে কখনো এই এটার কারণে তার শুধু আমলটা বাতিল হতে পারে আবার কখনো এটা যখন জটিল পর্যায়ে যায় তখন এটার কারণে তার আমলও বাতিল হয়ে যায় এবং তাকে জাহান নামেও যেতে হয় যেতে হয় বিষয়টি অত্যন্ত ভয়ানক বিষয় তাই আমাদের প্রতিটি আবাদতের ক্ষেত্রে দান সৎকা তো অবশ্যই আর বিশেষ করে দান সৎকারটা এজন্য বেশি এখানে গুরুত্ব পেয়েছে কারণ মানুষ যখন দান সৎকা করে তখন বেশিরভাগই মানুষের একটু মন জয় করতে চায় বা মানুষের একটু প্রশংসা নিতে চায় এই ক্ষেত্রে এই আবাদতটার ক্ষেত্রে একটু বেশি হয়ে বিশেষভাবে দিয়েছেন বরং এটা মুনাফেকদের একটা স্বভাব হিসাবেও আল্লাহ রবুল্লা আলমিন উল্লেখ করেছেন যেখানে সেখানে যে তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে আবাদত করে থাকে জানাব শাহেক শহীদুল্লাহ খান মাদানী সাহেব আপনি চমৎকার বলেছেন জি তো আমি এর সাথে আর একটু বলতে চাচ্ছি সেটা হলো যে হাদিসের দুইটা শব্দ আমরা খেয়াল করি প্রথম শব্দ হলো ইয়ামাল কেয়ামা তুসা আরুন নারু ইয়ামাল কেয়ামা কিয়ামতের দিনে জাহান্নামে আগুন ধরানো হবে এই তিন ব্যক্তিকে দিয়ে তার ভিতরে একজন দানবীর তো সেক্ষেত্রে ওলামা একরামগুন বলছেন যে এরা যেন জ্বালানোর জন্য বেশি উপযুক্ত আগুন জ্বালানোর সাথে সাথেই যেন ধরে উঠবে প্রথমেই পোড়ানো হবে প্রথমেই পুরানো হবে প্রথম প্রাথমিক জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে দ্বিতীয় বিষয় হলো আল্লাহর অর্ডার হবে এবং তাকে নাকের উপরে মানে নাকের উপরে লাঞ্ছিত করে তাকে টানা হবে কতক্ষণ টানার পরে হাত্তা কিয়া ফিন্নার জাহান্নামের মধ্যে ছিটকে ফেলা তো দান যিনি করেন নেই তার সম্পর্কে তো এরকম ভয়াবহ কথা আসে কথা আসেনি নিজের কষ্টার্জিত পয়সা অর্থ সম্পদ দান করে বিচারের কাঠ গড়ায় এই এত বড় পরিণতি এত বড় ভয়াবহ অবস্থা তাহলে দানের সাথে এখলাসটা খুব জরুরি রসুল্লাহ সাল্লাম এই মর্মে আরো বলেন যে একজন লোক যদি একটি জানাজায় শরিক হয় আর তার ভিতরে যদি অন্য কোনো নিয়ত না থাকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হয় তাহলে সে জানাজা থেকে এক কিরাত নেকি পায় এক কিরাত হলো এক অহুত পাহাড়ের এখলাস না থাকার কারণে আমল বরবাদ হয়ে যাবে আর এখলাস থাকার কারণে আমলের জানা যায় শরিক হয়ে সে এতটুকু নেকি পেল ওই জন্য আমরা দেখে এসেছি যে আল্লাহাক মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বলেছেন ফামান জুলি কা রব্বিহি ফালিয়ামাল আমালান সালেহান ওয়ালা ইউশরিক বি ইবাদাতে রব্বিহি হাদা হাফেজ ইমাদুদ্দিন ইবিন কাসির রহমাল্লাহ বলেন এখানে দুইটা শর্ত এক নম্বর হলো আল এখলাস আর একটা হলো মুতাবা আতুর রসুল আমলটা এখলাসের সাথে হতে হবে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য হতে হবে আমরা আপনার কাছে আবার ফিরে আসব তো খান সাহেবকে একটু অনুরোধ করব যে রিয়ার আলোচনায় আমরা যেরকম হাদিসগুলো উপস্থাপন করা হচ্ছে বা এর সাথে সংশ্লিষ্ট মনে হচ্ছে শির্কের সাথে একটা কীরকম কাছাকাছি যোগসূত্র বোঝা যাচ্ছে তো রিয়া করলে যেরকম তার পরিণতি খারাপ শির্ক করলে এরকম পরিণতি খারাপ এই বিষয়টা একটু কাছাকাছি করে প্রতিটি আবাদত করতে হবে আমাদেরকে একমাত্র আল্লাহ সুবাহর সন্তুষ্টির জন্যই মানুষ তার আবাদতগুলি সম্পাদনের ক্ষেত্রে সে শেরকে লিপ্ত হয়ে যায় অনেক সময় সে মনেও করে না হয়তো যে আমি শেরকে লিপ্ত হচ্ছে কি না যেমন মানুষ দেখানোর উদ্দেশ্যে যদি কেউ আবাদত করে থাকে তাহলে এটা একটা শের মানুষ দেখানো বিষয়টাও দুই প্রকার হতে পারে একটা হলো বড় শের একটা হলো ছোট শের শেরকে আকবার শেরকে আসগার বড় ছোট মানুষ দেখানো আমলটাও দুই ধরনের দুই শেরকের এর মধ্যে এসে যেতে পারে যদি কেউ তার এই আমলটা ইসলামের আমলটা ইসলামের একটা আবাদত এটাকে সম্পূর্ণ শুধু মানুষ এর সন্তুষ্টি জন্যই শুধু করে থাকে তাহলে এটা শেরকে আকবর হয়ে যাবে বড় শেরক হয়ে যাবে আর যদি সে আল্লাহরও সন্তুষ্টি রেখেছে উদ্দেশ্য কিন্তু মানুষও একটু দেখুক মানুষও একটু শুনুক মানুষও একটু প্রশংসা পাই এইটা যদি হয়ে থাকে তাহলে সেটা শেরকে আসগার ছোট শেরক হবে আর যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে শুধুমাত্র মানুষই আমাকে খুশি হবে মানুষ আমাকে নির্বাচন করবে বা মানুষ আমাকে ভোট দেবে বা মানুষ আমাকে গ্রহণ করবে মানুষ আমার পক্ষে কথা বলবে এটাই যদি উদ্দেশ্য থেকে থাকে জি জি এটাই যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটা শেরকে আকবার হয়ে যাবে আর যদি শেরকে আকবার বড় শেরক হয়ে যায় এটি চরম একটা অত্যন্ত ভয়াবহ বিষয় সেরেকের যে সূত্র হ্যাঁ, আমরা বোধ এভাবে আপনার কাছে আমরা এর সাথে সাথে আরেকটা জিনিসও জানতে চাইবো যে রিয়া আর কিবির মানে অহংকার এই দুইটার মধ্যে সম্পর্কটাও একটু বলবেন যে সিরিকটার যোগসূত্র এমন যে আমি একটা জিনিস দান করলাম তো এই দানের সোয়াব কে দিবে আল্লাহ তো আল্লাহর কাছ থেকে যেটা পাওয়া দরকার ছিল সেটা আবার বান্দার কাছেও আশা করলাম বাহাবা দিবে যেটা আল্লাহর কাছে পাবো সে আল্লাহর পাওনাটা বান্দার কাছে আশা করলাম আশা এখানে একটা সেরেকের যোগসূত্র এখানে এসে গেল মানে অপরদিকে যেটা আল্লাহর জন্য হতে হবে সেটা বান্দার জন্য করছি বান্দার জন্য কয়েকভাবে কিন্তু চলে আসছে আর কিবিরটা হ্যাঁ, যেটা হ্যাঁ। হ্যাঁ। রিদাই আজামাত ইজারি ওর সাথে রিয়ার সাথে রিয়ার যে একটা কানেকশন সেটা হলো যে কিবির যে করে যে অহংকার করে সে সবসময় নিজেকে বড় দেখে জি বড় দেখে যে আমি অনেক কিছু তো যে রিয়া যে মানুষকে দেখানোর চেষ্টা করে এই দেখো আমি দান করলাম এই দেখো আমি তোমার উপকার করলাম জি এই দেখো আমি এবাদত করলাম এই দেখো আমি হজ করে আসলাম তো এই সে যেন ভিতরে ভিতরে নিজে নিজেই বড় বড় নিজেকে অহংকারী ভাব চলে এই অহংকারী ভাব আর এই রিয়া এটার সাথে একটা অতপ্রত জড়িত আর রিয়ার কারণে অনেক সময় অহংকার আসে আমি তোমাদের জন্য কত কিছু করেছি আজকে আবার আমাকে তোমরা এরকম করছো কেন এই অহংকারটা কিন্তু রিয়ার কারণে আসে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে আপনাদের আলোচনা থেকে যে লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না বিশেষ করে দান করে মানুষ যেই বিরাট একটা সবাবের আশা করতে পারে নেকির আশা করতে পারে আজকের এই উপমা থেকে প্রবাদ থেকে আমরা ক্লিয়ার হয়েছি যে এটা প্রকাণ্ড একটা পাথরের সম তুমি দেখতে পাও কিন্তু সেটাতে যদি সুন্দর মাটি যেটা উপকারে আসবে সেটাও আছে সেখানে বৃষ্টির পানিও পড়লো কিন্তু মুসলধারে বৃষ্টি হয়ে দেখা গেল একসময় পুরো মাটি নিঃশেষ হয়ে গেছে হারিয়ে গেছে কোনো উপকারী পাইল না তো রিয়া থাকলে লোক দেখানোর অর্থটা থাকলে ঠিক এইভাবে তার পুরো আমলটা বিনষ্ট হয়ে যাবে আমরা আশা করব আজকের এই আলোচনা থেকে কোরআন মজিদের যেই ক্লিয়ার হেদায়তটা এবং এই বিষয়টাকে যত সহজভাবে আমাদের সামনে নিয়ে আসছে এ থেকে আমরা আলোকিত হই হেদায়তপ্রাপ্ত হই এবং এর উপরে আমল করে আমরা আমাদের জীবনের ভুল ত্রুটি সংশোধন করে সামনে এগিয়ে যাই আশা করব আপনারা আমাদের পরবর্তী পর্বগুলো অনুষ্ঠানগুলো দেখতে থাকবেন সেই আমন্ত্রণ রেখে এবং আমাদের শায়েকদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ উদ্যোগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমন কি কোন বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সোনা তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই